থেকে রামকৃষ্ণ কথা বলে সপ্তম পরিচ্ছেদ ভক্তিযোগ যুগধর্ম জ্ঞানযোগ বড় কঠিন দাস আমি ভক্তের আমি বালকের আমি বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমি তো দোষ না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নেই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম প্রদাতি কিরূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কাম প্রদের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর তার স্বামী বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি তার অনিষ্ট করতে পারে না পরস্পরি ছোঁয়ার পর তরবার শোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারিকেল গাছের বেল্ল শুকে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল সেরকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে কাম ক্রোধে আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আর্ট নেই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আট পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান উনি বড় উনি ছোট এর বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তো দাদা সে সুতো হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যেস করতে করতে ঈশ্বর লাভও হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস আমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় যারা বেদান্ত বিচার করেন তারাও তাকে পান শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিচার পথে তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছে সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নয় চতুর্বিংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই এসব বোধ করিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখানে থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মৌল সত্য উঠে গেল কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ তারপর দেখবেন এই একই কথা ভক্তির কথা এর আগেও অনেকবার আমরা দেখেছি কথামৃত পড়তে গিয়ে দেখেছি ঠাকুর অনেক ভক্তকে এই ভক্তির কথা বলছেন ভক্তির সম্পর্কে আমরা যখন দেখি ভক্তির সম্পর্কে ঠাকুর তিনি বলছেন বর্তমান যে কলিতে কলিতে দেহাত্ম বুদ্ধি আমাদের মধ্যে থাকে গত ক্লাসে গত ক্লাসে আমরা দেখেছি ঠাকুর সেখানে আলোচনা করছেন অহংকার অহংকারই হচ্ছে সমস্ত কিছুর প্রতিবন্ধক অহংকার সম্পর্কে অহংকার বিমূর আত্মা কর্তা অহং ইতিমন্যতে গীতাতে যে কথাটি বলেছেন সেই একই কথা ঠাকুর ও তিনি তার যে কথোপকথনের মধ্যে আমরা দেখি এই অহংকারের জন্য আমাদের যে ধর্মপথে মনুষ্য জীবনের যে শ্রেষ্ঠ প্রাপ্তি সেটা হচ্ছে ধর্ম সমস্ত শাস্ত্র বলছেন ধর্মের দিকে এগিয়ে যাওয়া ধর্মগত প্রাণ বা ধর্ম যে সম্পর্কে বলেছেন ধর্ম কথাটির অর্থ আমরা ভাব যদি আমরা শ্রীমদ মহাভারত মহাভারত বা ভাগবতে পড়ি সেখানে বলছেন ধর্ম সম্পর্কে বলছেন ধারণা ধর্ম ইত্যাহ ধর্ম ধারয়তে বলা যেটা আমাদেরকে ধারণ করে ধারণ করে অর্থাৎ একটি সৎ জীবন একটা পবিত্র জীবন একটি সুন্দর জীবন যদি কাটাতে চায় সেখানে থাকতে গেলে কিছু নীতি নির্দেশের প্রয়োজন আছে আমরা যে সমস্ত বইগুলো পড়ি আমরা সেগুলোকে বলি শাস্ত্র শাস্ত্র কথাটির অর্থ কি শাস্ত্র আমরা যদি সহজভাবে দেখি শাস্ত্র অর্থাৎ অস্ত্র সহস্ত্র শাসন করে যেটা শাসন করে যে সেটাকেই আমরা বলি শাস্ত্র শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দেয় যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমরা যদি মনে করি আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে চাই বা আমরা নৈতিক দিক দিয়ে যদি উন্নতি লাভ করতে চাই যদি চারিত্রিক দিক দিয়ে যদি আমরা উন্নতি লাভ করতে চাই সেখানে কিছু নীতি নির্ধারণের প্রয়োজন শাস্ত্র সেগুলো আমাদেরকে দেখিয়ে দেয় যে এটি করা কর্তব্য এটি করা কর্তব্য নয় এটাই হচ্ছে আমার জীবনের পক্ষে উপযোগী এবং এটাই হচ্ছে একটি মানুষের শ্রেষ্ঠ মানুষকে সত্যতা পবিত্রার পবিত্রতার পথে নিয়ে যায় সেই জন্য যে নীতি নির্ধারণ যে নির্ধারণ সেই জন্য সেটাকে বলছেন শাস্ত্র শাস্ত্র সম্পর্কে আরও যদি আমরা দেখি শাস্ত্রে দুই রকমের ভাব তার মধ্যে লক্ষ্য করি আমরা যদি বৈষ্ণব শাস্ত্র দেখি বা অন্যান্য শাস্ত্র যদি দেখি ভক্তি শাস্ত্র দেখি সেখানে দুটো পদ্ধতির কথা আমরা দেখতে পাই একটাকে বলে পিতৃভাব আর কি হচ্ছে মাতৃভাব কি সুন্দর কথাগুলো মায়ের জীবন যদি পড়েন সেখানে দেখবেন মায়ের জীবনে এর প্রতিফলন আমরা লক্ষ্য করি মাকে জিজ্ঞাসা করছেন যে এর আগের যে সমস্ত মহাপুরুষরা তারা আমরা দেখি তাদের জীবন যদি আমরা দেখি তাদের অনেক আগেই শরীর চলে গিয়েছেন কিন্তু তাদের যে সহধর্মিনী সহধর্মীদের আগে শরীর গিয়েছেন যেমন সীতার জীবনে সীতা বা রামচন্দ্রের জীবনে দেখি সীতাদেবের শরীর আগে গিয়েছে তারপরে রামচন্দ্রের জীবন এরকম অনেক অবতারের জীবনীতে আমরা এই একই জিনিস দেখি কিন্তু এবার দেখছে একজন ভদ্রমহিলা তিনি মাকে জিজ্ঞাসা করছেন এবার দেখছে আপনি এখনো বেঁচে আছেন ঠাকুরের শরীর গিয়েছেন কিন্তু আপনি বেঁচে আছেন এটা কিরকম তো তার উত্তরে মা বলছেন জানো তো ঠাকুরের মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য আমায় রেখে গেছেন এই যে মাতৃভাব স্বাস্থ্য দু রকমের ভাবের কথা বলছেন একটি বলছেন পিতৃভাব আর একটি বলছেন মাতৃভাব পিতৃভাবে সেখানে শাসন কিছু কর্তব্য নীতি নির্ধারণ এটি করা উচিত যদি আমরা যোগ শাস্ত্রে দেখি যোগের সম্পর্কে যদি যোগ শাস্ত্রে যদি দেখি যোগের প্রথম কর্তব্য হচ্ছে যোগস্ব প্রথম উদাহরণ বাক নিরোধ অপরিগ্রহ যোগের প্রথম কর্তব্য হচ্ছে একদম কথা কথাটা সংযত করা কথা বলবেন না যোগস্ব প্রথম উদাহরণ বাক সংযম বাক সরঞ্জাম সেটা হচ্ছে এই যে নির্ধারণ এই যে বিধি একটি জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে পিতৃ শাসনের যেরকম প্রয়োজন মাতৃ স্নেহ ভালোবাসারও প্রয়োজন একটি পূর্ণাঙ্গ জীবনের ক্ষেত্রে ব্যবহারিক জীবনে আমরা যদি দেখি আমরা যদি সংসারের জীবনে আমরা দেখি যে সমস্ত সন্তানগুলো তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি সেখানে দেখবেন তার পিতৃ শাসনেরও যেরকম প্রয়োজন মাতৃ স্নেহ ভালোবাসারও প্রয়োজন পিতার শাসন যেরকম প্রয়োজন মায়ের ভালোবাসাও প্রয়োজন তবেই সেই জীবনটি পূর্ণাঙ্গ হয় সেই জন্য শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কিছু শাসন কিছু কর্তব্য কিছু নীতি নির্ধারণ কিছু নিয়ম কিছু নিষ্ঠা কিছু অভ্যাসের প্রয়োজন সেই জন্য শাস্ত্র সেই জন্য বলছেন যোগস্থ প্রথম দ্বারম বাক নিরোধ অপরিগ্র বাক সংযোগ অপরিগ্র কোনো কিছু নেবেন না নিরাশয় এরকম একান্ত ভাবে থাকা নিরাশয় নিরাশয় নিত্যম একান্তশীলতা এই যে নীতি নির্ধারণ এই যে শাসন এই যে বিধি এই যে নিয়ম এগুলোকে আমরা বলি শাস্ত্রের পিতৃভাব বৈষ্ণব শাস্ত্রেও তার প্রতিফলন আমরা দেখি এবং অন্যান্য শাস্ত্রেও আমরা দেখি পিতৃভাব পিতার শাসন যেরকম প্রয়োজন মায়ের স্নেহ ভালোবাসা প্রয়োজন পিতার পিতা যেরকম তিনি আমাদেরকে কি দেন তিনি আমাদেরকে মাতা আমাদেরকে কি করেন তিনি রক্ষা মাতা আমাদের পালন করেন পিতা কি করেন তিনি আমাদেরকে লালন করেন খুব সুন্দর কথা মায়ের জীবনে যদি দেখেন মায়ের জীবনের প্রতিফলন ঠাকুরের মায়ের বর্তমান যুগের এরা অবতার এদের জীবনে আমরা তার প্রতিফলন দেখি ঠাকুর সেই জন্য বলছেন বর্তমান যুগ হচ্ছে ভক্তির যুগ এই ভক্তির সম্পর্কে শাস্ত্র বলছেন গীতায় বলছেন অনন্য চিত্তান্ত মান ये अणा पर्युपासते तेषां নিত্যভিযুক্তানাং যোগক্ষেম ভাম খুব সুন্দর কথা ভগবানের সেবা তার আশ্রয় বিনা সম্ভব নয় আমরা যদি ভগবানের সেবার কথা বলি শাস্ত্র বলছেন ভজ সেবায় ভক্তি কথাটির অর্থ হচ্ছে তার ভজনা করা ভজা ভজনা মানে কি সেবা আমি তার সেবা করতে চাই ঈশ্বরের সেবা করতে চাই কার সেবা করেন যার প্রতি ভালোবাসা আছে ভজর সেবা ভজনা তারই করি তারই সেবা আমরা করি যার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে যার আমরা ভক্ত ভগবানের সেবা সেই জন্য শাস্ত্র বলছেন তার আশ্রয় বিনা সম্ভব নয় যারা ভগবানের আশ্রয় না করে কর্ম করে তাদের ক্ষেত্রে আমরা দেখি তাদের মধ্যে এই আমিত্বের সেবা হয়ে যায় আমিত্বের একটা পরাকাশটা এসে যায় আমরা যেখানে ঠাকুর বলছেন আমি বলে হচ্ছি ঠাকুর বলছেন কাঁচা আমি অহংকার বিমূর আত্মা কর্তা অহং ইতিমন্নতি নিজেদেরকে কিভাবে আমি হচ্ছি কর্তা আমি হচ্ছি সমস্ত সেই অহংকার এসে উপস্থিত হয় সেই জন্য প্রথম কর্তব্য কি তার আশ্রয় আগেও আমরা দেখেছি শাস্ত্র বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা বলছেন শাস্ত্র বলছেন সাধন ভজনের ক্ষেত্রে প্রথম কর্তব্য কি প্রথম কর্তব্য একটি তাকে আশ্রয় করতে হয় তার সাথে একটি সম্বন্ধ পাতাতে হয় যদি সম্বন্ধ না পাতান তার সাথে যদি একটা সম্পর্ক না হয় তাহলে তাকে কি করে আদৌ সম্বন্ধ স্থাপন শাস্ত্র বলছেন প্রথমে কি একটা সম্বন্ধ সৃষ্টি করতে হয় গড়তে হয় একটা যদি সম্বন্ধ হয়ে যায় যদি একটা আপনি একটি অপরিচিত মানুষকে কিভাবে তার সেবা করবেন যাকে আপনি চেনেন না যাকে আপনি জানেন না যাকে আপনি ভালোবাসেন না তাকে আপনি কি করে তার সেবা করবেন সেই জন্য শাস্ত্র বলছেন প্রথম কর্তব্য কি তার সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয় সে এই জন্য গীতাতেও বলছেন অনন্য চিন্তায়ন্ত মন এই অনা পর্যুপাসতে তার আশ্রয় বিনা আমাদের পক্ষে সেটা সম্ভব নয় সেই জন্য তার আশ্রয় প্রয়োজন এই জন্য সাধন বা ভক্তিও হচ্ছে একটি সাধনার ফল শাস্ত্র সেই জন্য বলছেন যদি সুকৃতি না থাকে যদি সুকৃতি না থাকে এই ভক্ত হওয়াও কঠিন ভক্ত হতে গেলে সাধন ভজনের প্রয়োজন আগে আমরা দেখেছি আমরা তখনই ভক্তি করি ভক্তি করি কখন করি ভক্তি ভক্তির সাথে ভালোবাসার সম্পর্ক এসে উপস্থিত হয় ভালোবাসার পাত্রের কাছে আমরা যখন যাকে ভালোবাসি যাকে আমি ভালোবাসি সেই ভালোবাসার মানুষটিকে আমরা কি করি যাকে আমরা ভালোবাসি তার কাছে আমরা সমস্ত কিছু খুলে বলি মনের কথাগুলো যা মনের মধ্যে আছে সমস্ত কিছু সুখ দুঃখের কথা আমরা তাকে বলতে পারি কারণ কি আমি জানি সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি হৃদয়ের কথা বলা যায় কিন্তু যদি ভালোবাসার ক্ষেত্রে আমরা দেখি শাস্ত্র বা বৈষ্ণব শাস্ত্রে যদি দেখি বৈষ্ণব শাস্ত্রে বলছেন ভালোবাসার ক্ষেত্রেও কাকে ভালোবাসি আমরা যদি আমরা ব্যবহারিক জীবনে দেখি আমি যদি কাউকে আমি যদি কাউকে ভালোবাসতে যাই প্রথমে কি দেখি প্রথমে আমাদের মধ্যে ক্রিয়া করে ব্যবহারিক জীবনে দেখুন আমাদের নিজেদের জীবনে দেখুন তারপর সেই যে ভাবটিকে এই ঈশ্বরীয় ভাবে পরিণত করুন খুব সুন্দর কথাগুলো স্বামীজি বলছেন যে আমাদের আমরা কাকে ভালোবাসি ভালোবাসি তাকেই যার রূপ আছে যার মধ্যে শৌর্য আছে যার মধ্যে বীর্য আছে ঐশ্বর্য আছে বা যার মধ্যে সমৃদ্ধি আছে সেই মানুষটিকে আমরা ভালোবাসি যদি রূপবান হয় বা রূপবতী হয় তখনই তার প্রতি আমাদের ভালোবাসা আসে এবং শাস্ত্র আরেকটি কথা বলছেন বৈষ্ণব শাস্ত্র বলছেন ঠাকুরও এই কথা মৃত্যুর বিভিন্ন জায়গায় বলছেন যে ভালোবাসার ক্ষেত্রে তার প্রথম প্রধান প্রতিবন্ধক হচ্ছে যে অষ্ট পাস পাস এসে মুখ যুক্ত হয় পাস অর্থাৎ অষ্ট পাস সেখানে কি লজ্জা ঘৃণা ভয় যদি লজ্জা ঘৃণা ভয় প্রভৃতি থাকে তবে ভালোবাসা সম্পূর্ণ হয় ভালোবাসার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করতে হবে স্বামীজিও সেই যে বলছেন মানুষের মন চিন্তা বিনাশের পরিপাট্য বাক চাতুর্য ইত্যাদি কিছুই দেখে না যা যাকে তার ভালো লাগে তার কথা একাগ্র হয়ে শোনে এই যে কথাগুলো ঠাকুরকে যদি ভালোবাসেন ঠাকুরকে যদি চিন্তা করেন ঠাকুরকে যদি ভালোবাসেন অনেক ভক্তি শাস্ত্রে দেখি যে রাম নামের রা উচ্চারণের সাথে সাথে একদম সমাধিস্থ হয়ে যাচ্ছে ঠাকুরের জীবনে তো আমরা দেখেছি কৃষ্ণ নাম যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনে কালো রং দেখে বা যেখানে যাচ্ছেন গ্রামের মধ্যে কি এই গ্রামে কি হয় এই গ্রামে মাটিতে খোল হয় সেই শুনেই সমাধিস্থ অর্থাৎ এই যে ভালোবাসার এই যে কারণ কি সেই মানুষটিকে আমি ভালোবাসি যে যে মানুষটি বা যাকে আমি শ্রদ্ধা করি যার কথা আমি চিন্তা করি সেই মানুষটিকে আমার ভালো লাগে তার কথা একাগ্র হয়ে শোনে তাই ভাব সংক্রমণের ব্যাপারে চিন্তা বিনাশে নৈপুণ্য ভাষার মাধুর্য প্রভৃতির যে মূল্য হচ্ছে অতি সামান্য এই ভালোবাসার স্বামীজিও সেই একই কথা স্বামীজির মতো একজন বৈদান্তিক যাকে আমরা বলি কত প্র্যাকটিক্যাল স্বামীজি স্বামীজির বইগুলো পড়েন যদি লিখা পড়েন বা তার যে পত্রাবলী যদি পড়েন সেখানে দেখবেন স্বামীজি কত জায়গায় এই যে ভাবুকতা অনেক সময় কি ভাবের ঘরে আমরা চুরি করে বসি ভাবের আতিশয্য দেখায় সেখানে অনেক সময় আমরা কি করি ভাব রক্ষা করতে গিয়ে সেখানে উন্মাদতা এসে উপস্থিত হয় সেই জন্য স্বামীজি বারে বারে সেদিকে সাবধান করছেন কিন্তু স্বামীজি এখানেই বলছেন যে ভাবের যদি ভালোবাসা থাকে ভালোবাসার থাকে ভালোবাসার মাধুর্য সেই মাধুর্য যদি এসে উপস্থিত হয় তখন কি হয় সমস্ত কিছু সেখানে ঈশ্বরের দিকে আমাদের মন বা উচ্চ ভাবের দিকে আমাদের মন ধীরে ধীরে অগ্রসর হয় উচ্চ ভাব প্রচারের জন্য জীবনের সাথে চাই অপরের ভালো লাগা যদি ভালো না লাগে যে মানুষটির কথা শুনছেন যার কথা শুনতে চান বা যার কাছে শুনছেন তাকে যদি ভালো লাগে দেখবেন সে যাই বলছেন সমস্ত কিছু ভালো লাগে সব কিছু ভালো লাগে ভালোবাসার সম্পর্কে অপরের হৃদয়ে খুব তাড়াতাড়ি উচ্চভাব সংক্রমিত হয় স্বামীজিও বলছে স্বামীজির মতো একজন মানুষ তিনিও বলছেন যে যদি ভালোবাসি তখন অন্য জিনিসগুলো খুব একটা মূল্য দেয় না তার মধ্যে কি রূপ আছে কি গুণ আছে সেটা ধীরে ধীরে অস্তমিত হয় কিন্তু প্রথমের দিকে জীবনে ভালোবাসার প্রথম ক্ষেত্রে এগুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চভাব প্রচারের জন্য জীবনের সাথে চাই অপরের ভালো লাগা শ্রদ্ধার পাত্র অপরকে ভালোবাসতে যদি পারলেই তবেই তার ভালোবাসা আমি যদি ভালোবাসতে পারি খুব সুন্দর কথা বলছে স্বামীজির মতো লোক বলছেন আমি যদি একজনকে ভালোবাসতে পারি তখন কি করে আমি আশা করতে পারি তারও ভালোবাসা আমি পেতে পারি শাস্ত্র ভগবানও সেই জন্য বলছেন যদি আমি ভক্ত হতে পারি কি সুন্দর কথা আমি যদি ভালোবাসতে পারি কথাটা মনে রাখুন কি সুন্দর কথা এগুলো জীবন পরিবর্তন করে দিতে পারে ঠাকুরের কথা স্বামীজির কথা আমি যদি কাউকে ভালোবাসি তখন কি করি তার থেকে আমি ভালোবাসা আশা করতে পারি আমি ভালোবাসি কারণ কি আমার ভালোবাসার প্রতিদান আমি কি করি তার থেকে ভালোবাসা আশা করি ভগবানও বলছেন অনন্য চিন্তয়ন্ত মান ইয়োনা পর্যুপাসদে তেষাং নিত্য বিযুক্তানাম সেম বাম কেউ যদি আমার ভক্ত হয় ভক্ত যদি হয় তখন কি মুশকিল ভগবানের মুশকিল কারণ কি তিনি ভক্তের ভাব বহন করেন আমি তার যোগ এবং ক্ষেম তার সমস্ত কিছু তার ভালো মন্দ সমস্ত কিছু আমি রক্ষা করি যদি সে ভক্ত হয় যদি আমরা ভালোবাসা কারো কাউকে ভালোবাসতে পারি যেরকম তার থেকে আমি ভালোবাসা আশা করি কারণ কি আমি তাকে ভালোবাসি সে আমাকে কি করে আমি জানি না আমি যদি ভালোবাসতে পারি তাকে সেও আমাকে প্রতিদানে ভালোবাসবে এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্য ভগবানও সেরকম বলছেন যদি আমি ভক্ত হতে পারি সাথে সাথে ভগবানের এটা কর্তব্য তিনি আমার যোগ সেম রক্ষা করবেন কারণ তিনিই বলছেন যারা ভগবানের সেবা করেন তিনি তার এই রক্ষা করেন উচ্চ বা সেই জন্য বলছেন আমাদের প্রথম কর্তব্য কি ঈশ্বরকে বা যাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসা ঈশ্বরকে যদি ভালোবাসতে পারি ঈশ্বরের যদি ঠাকুরকে ভালোবাসতে পারি বা ইষ্টকে যদি ভালোবাসতে পারি তার যা কিছু সমস্ত কিছু আমাদের কাছে ভালো লাগবে এটাই হচ্ছে কথা যদি তাকে ভালোবাসায় সেটাই হচ্ছে প্রথম কর্তব্য ভালোবাসার সম্বন্ধ স্থাপিত হলে ভালোবাসার পাত্রের সব কিছু ভালো লাগে তার ভাব তার আচরণ তার কথাবার্তা তার সমস্ত চিন্তা ঠাকুর সেই জন্য বলছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনে আমরা দেখি হঠাৎ আকাশে নীল রং দেখে সাথে সাথে তার মধ্যে কি শ্রীকৃষ্ণের ভাব এসে উপস্থিত সাথে সাথে সমাধিমগ্ন সমুদ্র দেখে সাথে সাথে গিয়ে শ্রীকৃষ্ণের উদ্দীপন এই যে আচরণ সেই জন্য আমাদের কর্তব্য কি প্রাণের পার জীবনের জীবন সেই প্রেমাস পদকে শুনে দেখে বুঝে তাতে মজে তাতে সর্বস্ব বিলিয়ে দেওয়া এই এইভাবে তার জন্য বেঁচে থাকার যে নাম সেটাকেই বৈষ্ণব শাস্ত্রকাররা বলছেন ভক্তি তার প্রতি ভালোবাসা তার প্রতি যে প্রেরণা তার প্রতি যে টান তার প্রতি যে শ্রদ্ধা তার যে মঙ্গল চিন্তা সেটাকেই বলছেন ভক্তি তারই আর এক অপর নাম হচ্ছে সেটা হচ্ছে প্রেম প্রেম বা ভালোবাসা সেইরূপ যে টান প্রেমই মানব জীবনের চরম বা পরম পুরুষার্থ এই পরম পুরুষার্থ লাভের জন্য মানবের আজীবন সঙ্গিনী যে অতৃপ্তি ও আকাঙ্ক্ষা আনন্দ বন্দনাচার্যের উল্লিখিত কবিতাতের সেই বড় সুন্দরভাবে ফুটিয়া আমরা ফুটে উঠতে দেখি এই যে প্রেম ভালোবাসা ঈশ্বরের প্রতি যে যে চেষ্টা ঈশ্বরের দর্শন করব ঈশ্বরের সাহায্য লাভ করব। এটাই হচ্ছে সব এই যে আকাঙ্ক্ষা এই যে চেষ্টা সেটাই আমাদের প্রথম কর্তব্য কারণ কি আমরা যদি ভালোবাসতে পারি সেই মানুষটিকে যদি ভালোবাসতে পারি ধীরে ধীরে তার সমস্ত কিছু আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের ভালো লাগে ঠাকুর সেই জন্য বলছেন যে ঠাকুর সেই জন্য তিনি বারবার ঠাকুর এখানে বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না দেখবেন কথা বড় বড় অক্ষরে লিখেছেন ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা না থাকে এই যে ভালোবাসা এই যে ঠাকুরের স্থান ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা ঠাকুরের প্রতি যদি ভালোবাসা হয় সমস্ত কিছু ছেড়ে চলে আসবে ঠাকুরের কথা ঠাকুরের যে কথা শুনবেন ঠাকুরের কথা শুনে তখন মনের মধ্যে উদ্দীপনা হয় সেই জন্য বলছেন এখানে এই কথা মেতে দেখবেন বড় অক্ষরে লিখে দিয়েছেন কালো অক্ষরে যাতে আমাদের চোখে পরে সেরকম করে লিখে দিয়েছেন ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা করা যায় না যদি ভালোবাসা থাকে তখন তার যে কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম হয় যদি ভালোবাসা থাকে আমরা ব্যবহারিক জীবনে যদি যাকে ভালোবাসা তার কথা শুনতে ভালো লাগে এবং ভাগবতে আমরা আলোচনা করেছি আগেও আলোচনা করেছি ভাগবতী বলছেন গোপীরা গোপীরা সেই জন্য বলছেন যে আমরা এখনো বেঁচে আছি শ্রীকৃষ্ণ রাসলীলার ক্ষেত্র থেকে যখন চলে গিয়েছেন তবু যে আমরা বেঁচে আছি অনেক তারা নিজেরা চিন্তা করেন গোপীরা এদিক ওদিক এদিক ওদিক চারদিক খোঁজাখুঁজি করেছেন যে কোথায় গেলেন এই রাস ক্ষেত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গেলেন একে ওকে এদিক ওদিক চিৎকার করছেন এদিকে দেখছেন ওদিকে দেখছেন একে জিজ্ঞাসা করছেন ওকে জিজ্ঞাসা করছেন গাছের বিভিন্ন বৃক্ষকে জিজ্ঞাসা করছেন বিভিন্ন পশু পাখিকে জিজ্ঞাসা করছেন যে কোথায় গেলেন ভগবান সেই শ্রীকৃষ্ণ সে আমাদের যে আরাধ্য দেবতা তিনি কোথায় গেলেন একের পর এক জিজ্ঞাসা করতেন তারপর তাদের মনের মধ্যে জিজ্ঞাসা হলো যে আমরা তাকে এত ভালোবাসি সেই প্রাণের প্রাণ যে কিনা আমাদের জীবন স্বরূপ সে মানুষটিকে এত ভালোবাসি কিন্তু তিনি তো নেই তবু আমরা এখন কি করে বেঁচে আছি সে বেঁচে আছি কি করে আমরা এখনো বেঁচে আছি তার উত্তরে তারা বলছেন তব কথামৃতম যেটা আমরা প্রথমেই পাঠ করলাম তব কথামৃতম কথার অমৃত আমরা জানি অমৃত যদি খায় মানুষ কি হয় অমরত্ব লাভ করে আমরা পৌরাণিক যে গল্প সেখানে আমরা দেখেছি অমৃত খেলে কি হয় অমরত্ব লাভ করে কিন্তু আমরা এই কথারূপ অমৃত আমরা যে বেঁচে আছি তার কারণ কি তার কথা আমরা যে চিন্তা করছি তারা সেখানে ভাগবতে দেখবেন সেখানে তার রূপ বর্ণনা শুরু করলেন গোপীরা ধীরে ধীরে যখন দেখ শ্রীকৃষ্ণ নেই তখন তার রূপ বর্ণনা করতে আরম্ভ করলেন রূপ থেকে ধীরে ধীরে তার গুণ বর্ণনা করতে আরম্ভ করলেন একের পর এক বিভিন্নভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণের তারা স্মরণ মনন করছেন অর্থাৎ যাকে ভালোবাসে তার যে কথা সেই কথাটা কি সেটা হচ্ছে অমৃত তুল্য তব কথামৃতম তপ্ত জীবনম আমাদের জীবন হচ্ছে একদম জ্বলন্ত তপদগ্ধ একদম অশান্ত মন সংসার সংসারের মধ্যে আছে সংসারের মধ্যে ঘোর কষ্টের মধ্যে আছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় তব কথামৃতম তোমার যে কথা সেই কথা শ্রবণ করে আমরা কি করছি ধীরে ধীরে আমাদের জীবনটাকে আমরা যে বাঁচিয়ে রেখেছি এখন যে বেঁচে আছে তার কারণ হচ্ছে তোমার এই যে কথা তবে কথামৃত সেই জন্য ঠাকুর বলছেন প্রথমে আমাদের কর্তব্য কি এই অহংকারকে ত্যাগ করা গত এর আগের আলোচনায় আমরা দেখেছি ঠাকুর সেখানে বলছেন জ্ঞানের কথা আলোচনা করেছিলেন জ্ঞান মার্গে যারা সাধক বা কর্মমার্গে যারা ঠাকুর সেখানে জ্ঞানের কথা বলেছিলেন যে জ্ঞান মার্গে যারা সাধক তাদের ক্ষেত্রে গেলে বুদ্ধি বা অহংকার যদি থাকে তাদের ক্ষেত্রে জ্ঞান মার্গের সাধনার ক্ষেত্রে অনেক কিছু প্রতিবন্ধক হয় অনেক কিছু বাধার সৃষ্টি হয় সেই বাধাগুলো দূর করার জন্য ঠাকুর তিনি বলছেন আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য গত গত আলোচনাতেও আমরা দেখেছি ঠাকুর বলছেন দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র আমি অর্থাৎ অহংকার অহংকার যদি থাকে অহংকার যদি থাকে তখন কি হয় তখন আমাদের যদি সাধন ভজনের ক্ষেত্রে জ্ঞান মার্গের ক্ষেত্রে যদি যায় জ্ঞান মার্গে যারা সাধনা করেন জ্ঞান নিয়ে যারা চর্চা করেন সেখানে এই অহংকার হচ্ছে সব থেকে একটা বড় বাধা অহংকারের যখন অহংকার অর্থাৎ আমিত্ব আমি কি আমি একটা অমুক এই আমিত্বই হচ্ছে অনেক সময় আমাদের ক্ষেত্রে সাধন ভজনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে কিন্তু এই আমিকে ঠাকুর এর আগেও বলেছেন এই আমিকে আমরা যদি কাজে লাগাই আমি কি আমি আমি হচ্ছি আমার মধ্যে অনেক কিছু অহংকার এসে উপস্থিত গত ক্লাস স্বামীজিও এটা খুব সুন্দরভাবে বলেছেন খুব সুন্দর কথাগুলো স্বামীজির যে বই যদি পড়েন সাথে সাথে দেখবেন স্বামীজি বলছেন কি সুন্দর কথা উচ্চ চিন্তা এই আমিত্ব হচ্ছে সমস্ত কিছুর প্রতিবন্ধক আমি আমার মধ্যে এই যে আমিত্ব ভাব এই আমিত্বই হচ্ছে আমাদেরকে আমার সাধারণ বদনের বাধার সৃষ্টি করে সেই আমিত্বকে দূর করার দুটি উপায় একটা হচ্ছে বৃদ্ধি করা বাড়িয়ে দিই আমি যদি বাড়ি আমি যদি বলি কে আমি কে আমি হচ্ছি আমি হচ্ছি সবাইয়ের মধ্যে আমি আছি ঈশা বাস্য মিদম স্বর্গম ইয়াৎকিঞ্চ জগৎ তেন ত্যাগতেন ভঞ্জিতা মাগৃত পোষ্য সিদ্ধানম ঈশোপনিষদে বলছেন যে সমস্ত জগতের মধ্যে আমি আছি অহং রুদ্রেরই ঋগ্বেদে বলছেন বাক ঋষি মহিলা যে কিনা তখনকার দিনে একজন ঋক দ্রষ্টা ঋষি ছিলেন মহিষী মহিলারা যে শাস্ত্র পাঠের অধিকার ছিল মহিলাদের যে তারাও সাধন ভজনে যে কত উন্নতি লাভ করতেন তার প্রমাণ আমরা বেঁধে দেখি সেখানে বলছেন অহম রুদ্রে বসবিস চরাভ্যান অহম আদিত্য আমি হচ্ছি রুদ্র আমি হচ্ছি আদিত্য আমি সূর্য সমস্ত আমি হচ্ছি মরুদ তার এই যে উপলব্ধি এখানে আমি মানে কি আমি হচ্ছি সর্বভূতে যে বিরাজিত মনোবুদ্ধ অহংকার চিত্তারে নাম নত যে স্বামীজি বলছেন সেখানে আর কোনো অন্য কিছু নেই আমি আছি এখানে আমি মানে কি আমি হচ্ছি সেই বিরাট আমি যাকে আমরা ঈশ্বর বলি যাকে ভক্তরা ঈশ্বর বলেন যাকে আমরা বলি জীবাত্মা বা যাকে আমরা বলি পরমাত্মা যাকে আমরা বলি ব্রহ্মস্বরূপ সেই আমি হচ্ছে ব্রহ্মস্বরূপ আমি সর্বভূতে আছি এখানে আমি এই যে ক্ষুদ্র আমি কি হলো তার যে প্রসার তখন এই আমিত্ব কি হয় আমিত্বের আর কোনো বাধার সৃষ্টি করে না আরেকটা কি আরেকটা আমিত্বের এটাকে আমিত্বকে বাড়িয়ে দিলাম আমি কি আমি কি সর্বভূতে সেখানে দ্বিতীয় আর কিছু নেই কেবল এক মেয়ে বাদ দিতে সেখানে আমি কেবলমাত্র আছি ন দ্বিতীয়া দ্বিতীয়া বই ভয়ান ভবতী যদি দুই থাকতো আমাদের মধ্যে যে আমরা যখন ভয় পাই তো সুন্দর দেখি মানুষের কত উচ্চ চিন্তা মানুষ কত উচ্চ চিন্তা করতে পারতেন যে আমরা যখন ভয় পাই কেন ভয় পাই আমি যদি মনে করুন চিন্তা করুন কেন ভয় পান আপনি আরেকটি ভাবছেন আরেকজন কেউ আছে দ্বিতীয়াত বই ভয়ান ভবতী দুটো আছে যদি আপনি ভাবেন যে আমি আছি ভয় থাকবে ভয় থাকবে আমি কেবলমাত্র আমি আছি তখন আর কোনো ভয়ের কোনো স্থান নেই ভয় কারণ কি আমার মধ্যে আমি যখন দেখছি দুটো সত্তা আমি যখন দেখছি আমি আছি আরেকজন কেউ আছে তখনই ভয় আনন্দ সমস্ত কিছু যদি আমি ভাবে আমি আছি তখন আর কি কিছু নেই দ্বিতীয় সেই জন্য বৃহদান উপনিষদে বলছেন দ্বিতীয় বই ভয়ম ভবতী দুটো জিনিস তাহলে ভয় এসে উপস্থিত যদি দুই না পারেন আমি যদি আমি একমাত্র সত্তা আমি একমাত্র সর্বভূতে আছি আমি মাত্র সর্বস্থানে আমি আছি আর কেউ নেই সর্বজীবের মধ্যে আমি আছি ভাবুন কত উচ্চ চিন্তা আমি আছি আমি সবাইয়ের মধ্যে আছি যদি ভাবি কি হয় তখন কি হয় তখন আর কি কেউ নেই তখন কি হয় সর্বভূতে তো সেই জন্য শাস্ত্র বলছেন বসুদেব কুটুম্বকম কি সুন্দর কথাগুলো ভারতের সংস্কৃতি এত এত উন্নত তখন কি সবাই হচ্ছে কি তখন আর কেউ পর থাকে আমি যদি ভাবি এ আমার আত্মীয় কুটুম্ব কুটুম্ব মানে আত্মীয় উনিও আমার কুটুম্ব আর কুটুম্ব আর কোনো দেশ থাকে দেশ থাকে হিংসা থাকে হিংসা থাকে এই সমস্ত গুণগুলো আমার থেকে চলেই যায় আমি যদি ভাবি সবাই হচ্ছে আমার কুটুম্ব বসুদেব সমগ্র পৃথিবীর যা কিছু সবাই হচ্ছে আমার কুটুম্ব আত্মীয় বসুদেব কুটুম্ব তখন আর কোনো ভেদ নেই তখন আর কোনো ঘৃণা নেই সে তখন আর কোনো লজ্জা নেই সবই আমি সেই জন্য বলছেন সেই যে আর হচ্ছে এটা হচ্ছে আমিত্বের প্রসার আমিত্ব ধীরে ধীরে আমিত্ব কি ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে বিরাট আকার ধারণ করে খুব সুন্দর কথা আমরা যদি আমাদের ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করি নিজেদের জীবনে যদি দেখেন অনেক সময় আপনাকে যদি জিজ্ঞাসা করি দেখুন কি সুন্দর কথা নিজেই যদি চিন্তা করে এগুলো চিন্তার বিষয় শাস্ত্র সেই জন্য বলছে শাস্ত্রের কথা ঠাকুরের কথা শাস্ত্রের কথা শাস্ত্র সেই জন্য বলছেন শুনতে হয় তারপর কি হয় শ্রোতব্য শ্রুতি বাক্যব্য মন্তব্যশ্চ ভি তারপর সেটাকে মনন করতে হয় চিন্তা করতে হয় তারপর সেটা কি হয় মত্ত আচ সততম ধ্যেয় তারপর সেটা ধ্যান করতে হয় মত্বাচ সততম ধ্যেয় এতে দর্শন হেতব এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা শ্রোতব্য সেই জন্য শাস্ত্র কথা এই সমস্ত কথাগুলো শুনছে সেগুলো চিন্তা করবেন শ্রোতব্য শ্রুতিবাক্যের মন্তব্য তারপর সেটাকে চিন্তা করবেন মন্তব্য যদি মনে করেন আমরা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সেগুলো একটু কত প্র্যাকটিক্যাল কত বাস্তব কত সত্য আমি যদি জিজ্ঞাসা করি আপনি কোথায় থাকেন যেতে মনে করো আমি আপনার পাড়ার অধিবাসী হই আপনার পাড়ার যদি লোক হই আমি জিজ্ঞেস করি আপনি কোথায় থাকেন এই যে এত নম্বর এখানে হয় নম্বর নেই কলকাতায় যেরকম নম্বর থাকে বাড়ির নম্বর নেই এই যে ওই চাকির মোড়ের পাশেই থাকে আপনি কি বলেন চাকির মোড়ের পাশেই থাকে আপনি গেলেন কলকাতা আপনাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থাকেন কি বলবেন চাকির মোড়ের পাশে থাকেন বলবেন কি বলবেন কোচবিহারে থাকেন তারপর আপনি মনে করবেন কলকাতা থেকে আপনি গেলেন দিল্লিতে আপনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকেন কোথায় থাকেন ওয়েস্ট বেঙ্গলে থাকেন ধীরে ধীরে দেখবেন যেই বাড়াচ্ছেন এই যে আমিত্বটাও ধীরে ধীরে আপনি বাড়াচ্ছেন কিন্তু যখন আপনি গেলেন আমেরিকা কোথায় থাকেন চাকরির মোড় বলবেন কি বলবেন তখন ইন্ডিয়াতে থাকবে এই যে ধীরে ধীরে এই যে প্রসার এই যে প্রসার করবেন তখন কি হয় তখন দেখুন নিজেই চিন্তা করবেন যদি আমেরিকায় থাকেন আপনি গিয়েছেন আমেরিকায় গিয়ে জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে এসছেন তখন আপনি কি বলেন আমি এসছি ভারতবর্ষ থেকে নিজের একটা প্রাউড হবে যে আমি ভারতবাসী আপনি যখন এখন যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকেন আমি চাকরি মোড়ে থাকি বা আমি আশ্রম পাড়াতে থাকি তখন কিন্তু ওই পথটা আসে না কিন্তু আপনি যে আমেরিকায় গিয়েছেন আপনাকে জিজ্ঞেস কোথায় থাকেন ভারতবর্ষে থাকেন তো ভারতবর্ষে এই যে প্রসার এই যে বিস্তার যত আমরা নিজেকে প্রসার করি ধীরে ধীরে তখন কি হয় মনের এই যে এক্সপানশন ধীরে ধীরে শুদ্ধতা পবিত্রতা মনের বাড়িয়ে তোলে সেই জন্য প্রথম কর্ত সেই জন্য বলছেন অহংকারের প্রথম কি প্রসার আরেকটি কি ধীরে ধীরে একদম নামিয়ে দিন প্রথম বললাম আমিটাকে একদম বাড়িয়ে দিন আরেকটাকে বললাম আমিটাকে একদম দাবিয়ে দিন কিভাবে দাবাবেন দাবাবেন কিভাবে যে আমি কি আমি দাসস্ব দাস বয়ম শ্রীরামকৃষ্ণ দাসা বয়ম স্বামীজি বলছেন আমরা কে আমরা হচ্ছি শ্রীরামকৃষ্ণের দাস আমি কে আমি দাসস্য দাস অহম স্বামীজি আবার বলছেন আমি শুধু দাস ন রামকৃষ্ণ দাসস্য দাস অহম শ্রীরামকৃষ্ণের দাসের আমি দাস আমি যদি দাস দাসের দাস দাস যারা আমি যদি ভাবি আমি দাসস্য দাস তখন কি করবেন আপনি কি আপনার এই যে অহংকার ধীরে ধীরে অস্তমিত হয় সেই জন্য আমাদের প্রথম কর্তব্য কি এই অহংকার ত্যাগ করা সেই জন্য ঠাকুরও বলছেন তো আমি ত্যাগ করতে বলছেন দাস আমি তে দোষ নয় দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান আমি যদি ভাবি আমার মধ্যে কিছু নেই আমি হচ্ছি ঠাকুরের দাস তিনি যেভাবে রেখেছেন সেভাবেই পড়ে আছে তিনি যেভাবে দিয়েছেন যেভাবে শরীরটা দিয়েছেন সেভাবেই চলছে সেভাবেই বেঁচে আছি সেভাবে যা কিছু করছি সেভাবে আছি সেভাবে জীবনযাত্রা অতিবাহিত করছি তখন কি হয় তখন নিজের মধ্যে সেই সেই জন্য ঠাকুর বলছেন অভিমান দূর হয় ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নেই বরং এতে ঈশ্বর লাভ হয় আচ্ছা যার দাস আমি তার কাম প্রদানে কিরূপ বিজয় জিজ্ঞাসা করছেন এটা হচ্ছে আমাদের আমরা আমরা সাধারণ মানুষ আমাদের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন আমরা যদি মনে কর দাস আমরা যদি ভক্ত হই ভক্তদের এই কাম প্রদাদি কিরূপ তার উত্তরে ঠাকুর বলছেন ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে শাস্ত্রেও খুব সুন্দর বলছেন আকার মাত্র থাকে আকার মানে কি খুব সুন্দর শাস্ত্রের কথাটা যদি নেন শাস্ত্র খুব সুন্দর বলছেন যে প্রদীপ প্রদীপটা যখন জ্বালাতে থাকেন প্রদীপটা যথাযথবা আপনি মনে করুন একটা প্রদীপটা মনে করুন যে তার যে পলতে পলতেটা জ্বলার পর জলে জলে জলে জলে একদম নেবে গিয়েছে তারপর কি হয় দূর থেকে মনে হয় যেন পলতেটা আছে কিন্তু আপনি হাত দিয়ে দেবেন সেখানে কি কিছু ছাই একটা আকার থাকে আকারটা যেন পন্থের মতো আছে কিন্তু তার দ্বারা কি আর আগুন জ্বালানো যায় যায় সেই জন্য ঠাকুর সেখানে বলছেন কি থাকে সেই জন্য ঠাকুর সেই জন্য বলছেন ঠিক ভাব যদি হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে দেখুন কি সুন্দর কথাগুলো বলছেন তাহলে শাস্ত্র যদি না জানে তবে ঠাকুরের এই কথাটা বুঝতে পারবো না আকার থাকে মানে কি সেটা একটা বই প্রকাশ থাকে সেই জন্য ঠাকুর আরো সুন্দরভাবে বলছেন পরস্পরী ছোঁয়ায় যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তর আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না আমি যদি ভক্ত হই ঠিক ঠিকই আমি যদি দাস ভাবি আমি যদি ভাবি আমি দাসস্য দাস আমি এখানে এসে আমি দাস তখন সে মানুষটা কি আমি দাস আমার কিছু ক্ষমতা নেই তখন তার স্বভাব কি ঠাকুর সেই জন্য বারে বারে বলছেন বালকের মতো স্বভাব হয়ে তখন সে কি বোঝা আমি কিছুই কর্মের না আমি কিছুই করতে পারি না তার দ্বারা রূপ অনিষ্ট হয় না যদি ইসলামের পর দাসানি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না তার দ্বারা রূপ অনিষ্ট সম্ভব হয় না পরস্পরি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করা যায় না হিংসা করে না তরবার যদি আমরা যে পৌরাণিক কথা এখানে যে পরস্পরে ছোঁয়ার পরস্পরে ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় সোনা আকার নেয় সোনার যদি মনে করুন অস্ত্র থাকে সেই সোনার অস্ত্র যে যুদ্ধ চলে যুদ্ধ চলেন কি করেন বাড়িতে রেখে দেন সেই জন্য সেই জন্য বলছেন ঠাকুর আরো কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন দৃষ্টান্তগুলো দেখুন কত ব্যবহারিক কত প্র্যাকটিক্যাল যা কিছু দেখতেন সব কিছু যেগুলো বলছেন সমস্ত কিছুর মধ্যে তিনি দেখতেন ঈশ্বরীয় সত্তা সমস্ত কিছু যা কিছু দেখছেন সাথে সাথে তিনি ভাবতেন ঈশ্বরের কথা নারকেল গাছের বেল্ল যখন ঝরে পড়ছে আমরাও দেখি সবাই দেখে বাড়িতে নারকেল গাছ দেখছেন কার মনের মধ্যে এই সমস্ত আছে ঠাকুর দেখছেন সে ঠাকুর বলছেন সেই দাগ এইটি টের পাওয়া যায় এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে অহংকার কেবলমাত্র থাকে অহংকারের যে আমিত্ব এই বোধটুকু থাকে কিন্তু সেই আমিত্বটা কিরকম এখন সে আমিত্ব কিরকম দাস আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত আর আমি কেউ নয় আমার মধ্যে কি আছে না আছে কিছু না আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি যেমন বলা তেমনি বলি আমি হচ্ছি যন্ত্রস্বর আমি হচ্ছি আমি হচ্ছি ঘর তিনি হচ্ছেন ঘরণী এই সমস্ত কথাগুলো যে সমস্ত সাধকদের জীবনে আমরা দেখি ঠাকুরও সেইরূপ একই কথা বলছেন এককালে ওইখানে নারকেলের বেল্য ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারে দাগ মাত্র থাকে কালপদের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় কি সুন্দর কথা শাস্ত্র বলছে কত প্র্যাকটিক্যাল নিজের জীবনে উপলব্ধি করেছেন সেই জন্য শাস্ত্র বলছেন ধর্ম সম্পর্কে বলছেন উপলব্ধির বিষয় তিনি উপলব্ধি করেছেন নিজের জীবনে সেগুলো তার প্রতিফলন আমরা লক্ষ্য করি নিজের জীবনে সেগুলো দেখেছেন বাস্তবায়িত করেছেন সেই জন্য তার পক্ষে এগুলো বলা সম্ভব বালকের অবস্থা হওয়া বালকের যেমন সত্য রজতম গুণের মধ্যে কোনো গুণের আট নেই তার মধ্যে তখন কি বালকের মতো স্বভাব হয় বালকের শাস্ত্র সেই জন্য বলছেন নার্য ভক্তি সূত্রে বলছেন নার্য ভক্তি সূত্র যদি পড়ে সেখানে দেখেন বালক ভাবতী স্তব্ধ ভাবতী মত্ত ভাবতী তিনি কি হয় বালকের মতো হয়ে যায় তব্দম অবতে একদম কি জড় ভারতের মতো হয়ে যায় শাস্ত্র আমরা দেখি ভারত ভাগবতে বলছেন তিনি জড় ভারতের মতো হয়ে যান জড় ভারত কি কিছু বলার নেই আমি যখন বুঝতে পারি আমি যদি বুঝতে পারি আপনি ভাবুন আপনি যদি বুঝতে পারেন আপনি যেই এখান থেকে বেরোবেন আপনার মৃত্যু অবধারিত হ্যাঁ বলছেন যে আপনি এই কথা বললে যদি সাধু বাক্য সত্য হয়ে যায় তো মুশকিল তো যদি ভাবেন যে আপনার মৃত্যু অবদানটা আপনি কি চিন্তা করবেন আপনি চিন্তা করবেন সব থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি যে এইটুকু সময়ের মধ্যে সব থেকে যা কিছু শ্রেষ্ঠ সেই জিনিসটি করে নেওয়া তখন কি হয় মানুষটা কি হয় স্তব্ধ হয়ে যায় স্তব্ধ স্তব্ধ ভবতী তখন কি একদম চুপ হয়ে যায় জড়ভরতের মতো জড়ভরত জন্ম থেকেই তিনি তার যে আগের আগের জীবনের যে স্মৃতি সমস্ত কিছু তার নখদর্পণে সমস্ত কিছু যে দেখছেন আগের জীবনে আগের আগের জীবনে কি করে এসছেন জীবনটা কিভাবে তিনি অতিবাহিত করেছেন কিভাবে কাটিয়েছেন চোখের সামনে দেখছেন তখন কি দেখছেন যেগুলো করার আমার কোনো প্রয়োজন নেই জড়ভরত কি করলেন ধীরে ধীরে একদম স্তব্ধ কোনো কিছু সর্বদা ঈশ্বরের নামগুলো কীর্তন ঈশ্বরের স্মরণ মরণে ব্যস্ত বালকের যেমন সত্য রজতম গুণের মধ্যে কোনো গুণের আট নেই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ কারণ কি সেই যে অবস্থা সেই অবস্থাতে শুধু মনটি ঈশ্বর কেন্দ্রিক থাকে ঈশ্বরে পড়ে থাকে ঈশ্বরকে ঈশ্বরের দিকে মনটা সর্বদা পড়ে থাকে আর কোনো কিছু ভালো লাগে না একখানা পাঁচ টাকার কাপড় তুমি আট পয়সা পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো ঠাকুরের জীবনে কত ঘটনা আমরা দেখি ঠাকুরকে দিয়েছেন মথুরবাবু ঠাকুরের জীবন যদি দেখেন সেখানে মথুরবাবু দিয়েছেন কিনে নিয়ে এসছেন ঠাকুরের জন্য একটা খুব দামি শাল শালটা গায়ে দিয়েছেন গা দেওয়ার পর মনের মধ্যে একটা অহংকার এসে উপস্থিত আরে বাহ এত সুন্দর একটা শাল গায়ে দিয়েছে তারপর কি করেন শালটাকে নিয়ে মাটিতে ফেলে তারপর দিয়ে হাঁটতে আরম্ভ করছেন পা দেখ তখন দেখছেন শালের অবস্থা মথুরবাবু দিয়ে বলছেন কি অপরাধ করলেন কিন্তু বাবা যা করেন সবই মঙ্গলে বাবার কোনো কাজে কেউ যদি বাধা দেয় তার মাথা থেকে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবেন এই তখনকার দিনে দক্ষিণেশ্বরে সেই আদেশ ছিল সেই জন্য কি বালকবদ ভবতী স্তব্ধ ভবতী মত্ত ভবতী সেই একই কথা বলছেন বালকের মতো হয়ে যান একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান উনি বড় উনি ছোট এরকম বোধ নাই তাই জাতি বিচার নেই মা বলে দিয়েছে ও তোর দাদা সে সুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নেই শচী অসুচি বোধ নেই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না আমরা কি করি অনেক সময় অনেক কিছু বলি কিন্তু আমরা কি করি আমাদের যে অজ্ঞতা আমাদের যে মূঢ়তা মূঢ় মূঢ় সম্পর্কে আগে বলেছি মূঢ়তা আমরা যখন লখনৌ আশ্রমে ছিলাম আপনারা হয়তো অনেকে জানেন লখনৌ আশ্রমে জয়েন করেছিলাম সেখানে একজন পন্ডিতজি ছিলেন পন্ডিত আনন্দ যা তিনি শাস্ত্রে বিখ্যাত মৈত্রী পণ্ডিত লখনৌ ইউনিভার্সিটির তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তিনি আমাদের আশ্রমে থেকে যারা সাধুরা পড়তেন তাদেরকে পড়াতেন শাস্ত্র পড়াতেন সে পণ্ডিতজি যখন রেগে যেতেন যখন দেখছেন যে পারছে না রেগে যেতেন তিনি বলতেন মুরা বুড়া রেগে গেছেন মানে বুড়া মানে মোড়া মানে আমরা যদি বলি সহজভাবে যদি বলি বোকা গর্ধ যদি বলি গর্ধ স্বামীজি বলছি দেখেন স্বামীজিও খুব সুন্দর কথা যখন আমরা রেগে যাই স্বামীজির বইগুলো পড়বেন স্বামীজির সাথে সাথে ঠাকুর স্বামীজির বইগুলো যদি পড়েন দেখবেন কত সুন্দর সুন্দর স্বামীজি বলছেন স্বামীজির মতো মানুষ দেখুন এই অল্প বয়সে কতদিকে তার যে দক্ষতা মানুষ যখন রেগে যায় তখন কি করে মানুষ যখন রেগে যায় চিন্তা করুন যখন রেগে যায় কি করে ইংলিশে কথা বলে রেগে গেছে মানে কি তখন কঠিন কঠিন ভাষা বলে সার্বজিৎ কিরকম গর্ধ ইডিয়ট ননসেন্স যখন রেগে যায় তখন তখন যত রাজ্যের কঠিন সংস্কৃত শব্দ সব ব্যবহার ইংলিশ শব্দ ব্যবহার করে আর যখন একদম শান্ত ধীর স্থির একদম শান্ত কি বলে তখন স্বামীজি বলছেন যখন রেগে যায় তখন কি করে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে রেগে গেলে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে কঠিন কঠিন শব্দ ব্যবহার আর যখন মানে শান্ত ধীর স্থির কষ্ট পাচ্ছে তখন কি করে স্বরবর্ণ ব্যবহার করে সেটা কিরকম উহ আহ কি কষ্ট তখন কিন্তু বলছেন না ইংলিশ বলছে না কিন্তু তখন কি বলছেন ওই রকম এক একটা শব্দ উ আহ এই যে এগুলো হচ্ছে মনের স্বভাব বালকেরও সেইরূপ বালকও সেইরূপ দেখছেন বালক বলছেন না আমি দেব না আমার বাবা দিয়েছে বালকের আবার সব সবাই সমান উনি বড় ও তোর দাদা হ সে সুতোর এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সূচি অসুচি বোধ নেই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না ঠাকুর এটাও মার করেছে যে হাতে মাটি দেয় না কারা যারা বালক বাচ্চা ছেলে তারা কি করে পায়খানা গিয়ে হাতে মাটি দেয় না কেউ সমাধির পরেও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে ঠাকুর দেখুন এগুলো ঠাকুর কিন্তু নিজের কথা বলছেন কেউ কেউ মানে নিজের কথা কারণ কে সমাধির পর আর কে ফিরে আসতে পারে সমাধির পরে আমাদের পক্ষে আসা সম্ভব কারণ কি ঠাকুরই বলেছেন সপ্তভূমিতে যদি যায় সে আর ফিরে আসে না ঠাকুর বলছেন সারে গামা পাধানি সাথে যখন যায় তখন আর ফিরে আসতে পারে না সেই জন্য তিনি বলছেন কারা ফিরে আসে এই সমস্ত কথার মধ্যে এগুলো হচ্ছে কত উচ্চ কথা নিজের জীবনে সেগুলো উপলব্ধি করেছেন সেই সমস্ত কথা বলছেন কেউ কেউ সমাধিপর কেউ আর কারো পক্ষে সম্ভব নয় হ্যাঁ, স্বামী ঠাকুরই বলছেন যে সমাধির ক্ষেত্রে যখন যায় খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন সেটা একটি পাহাড়ের একটি প্রাচীরের সমান দেওয়াল দেওয়ালে সেখানে গিয়ে যারা সাধারণ ভজনের মধ্যে যায় সেখানে গিয়ে ওই খুলির মধ্য থেকে দেখে দেখে দূরে কি সুন্দর কত আনন্দ চলছে আনন্দের একদম বাজার তখন কি করেন সেখানে ঝাঁপ দেয় ঝাঁপ দিন আর ফিরে আসতে চায় না তখন আর কে খবর দেবে ঠাকুর বলছেন ফলে সেই সেই কথাটি যদি দেয় কিন্তু কেউ কেউ সমাধির পর ফিরে আসে কে নিজেই ঠাকুর নিজের কথাই বলছেন কেউ কেউ সমাধির পর ভক্তের আমি দাস আমি নিয়ে থাকি আমি ভক্ত এই ভাব নিয়ে থাকি ভক্তের আমি দাস আমি এই সমস্ত নিয়ে থাকে তার আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তির থাকে ঈশ্বর লাভের পর ও থাকে সব আমি যায় না আবার এই যে আমি এই আমের কথা ঠাকুর বলছেন সেই আমিকে বলছেন পাকা আমি সেই শাস্ত্র বলছেন শাস্ত্র যদি দেখি শাস্ত্র বিভিন্ন জায়গায় বলছেন যে বাসনাও আমাদের মনের মধ্যে অনেক রকম আসে আমরা অনেক সময় বাসনা অনেক কিছু বাসনা করি বাসনা প্রস্তুতি বপু শাস্ত্র বলছেন যে বাসনা হচ্ছে আমাদের এই যে বেঁচে আছি আমাদের যে এই যে শরীরটি আছে শরীরটি টিকে থাকার কারণ কি আমার মধ্যে এখন বাসনা আছে আমার মধ্যে বাসনা আছে বলে এখন আমি বেঁচে আছি বাসনা প্রস্তুতি বপু বপু মানে শরীরে শরীরটা এখন টিকে আছে তার কারণ কি আমার মনের মধ্যে এখন অনেক কিছু বাসনা আছে সেই বাসনা যতক্ষণ না পূর্তি হচ্ছে ততদিন আমাদের শরীর থাকে বাসনা পুষ্যতি বোধ এই বাসনার সম্পর্কে বা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সম্পর্কে বলছেন আশা হি পরম দুঃখ এই যে আশা আমরা আশা করছি সে আশা সম্পর্কে বলছেন আশা হি পরম দুঃখম নিরাশাহি পরম সুখম আশাই হচ্ছে সমস্ত কিছু দুঃখের একমাত্র কারণ নিরাশাই হচ্ছে পরম সুখ এই আশা বাসনা বা বাসনার ক্ষেত্রে আমরা দেখলাম বাসনা কিন্তু বাসনা আবার দুরকমের আছে একটা বলছেন ঠাকুর যেরকম বলছেন শুদ্ধ বাসনা শাস্ত্র সেরকম বলছেন শুদ্ধ বাসনা এবং মলিনা বাসনা মলিন বাসনা শুদ্ধ বাসনা কি শুদ্ধ বাসনা সেরকম আছে মলিন বাসনা অনেক কিছু বাসনা আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে শাস্ত্র বাসনা অনেক সময় খুব সুন্দর কথাগুলো এটা হ্যাঁ, মতিসানন্দ মহারাজ খুব বলতেন স্বাস্থ্য ব্যাসন এই যে অনেক সময় আমরা সাধু সমাজে আমরা দেখি সাধু সমাজে বা যারা শাস্ত্র কাজ পড়ে তাদের মধ্যে আমরা দেখি তারা হয়তো শাস্ত্র পড়ছে শাস্ত্র পড়ার উদ্দেশ্য কি শাস্ত্র পড়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে শাস্ত্র পড়ে আমি আমার আধ্যাত্মিক জীবনকে উন্নতি লাভ করতে চাই শাস্ত্রের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমি আমার জীবনটাকে গঠন করতে চাই সেই জন্য তো শাস্ত্র পড়া কিন্তু আমরা কি করি শাস্ত্র পড়ি অনেক সময় কারো কারো ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আমরা কি করি শাস্ত্র পড়ি কারণ কি শাস্ত্র তখন যাতে চর্চা করতে পারি মানুষ বলবেন বাহ শাস্ত্র তখন এই যে আনন্দ তখন সেই সেই শাস্ত্র পাঠটা কি হয় সেটাকে বলছে শাস্ত্র ব্যাসন সাহস্র ব্যাসনে পরিণত সেই জন্য আমাদের কর্তব্য শাস্ত্র সেই জন্য বলছেন এরকম বিভিন্ন রূপ বাসনা থাকে শাস্ত্র বাসনা বাসনা প্রস্তুতি লোক বাসনা সেরূপ আরেকটি বাসনা হচ্ছে অকাম বিষ্ণু কাম বা খুব সুন্দর কথা আমার মধ্যে একটি কামনা আছে সে কামনাটা কি আমি বিষ্ণুর সাক্ষাৎকার করতে চাই ভগবান বিষ্ণুর সাক্ষাৎকার করতে চায় ঈশ্বরের সাক্ষাৎকার করতে চায় এটাও বাসনা সেই বাসনা কি সেটা বাসনা অকাম ও বিষ্ণু কাম ও বা এটা অকাম কামনা নয় ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন হিংসে শাক শাকের মধ্যে নয় হিংসে শাক শাক কিন্তু তার এত গুণ সেটাকে আমরা শাকের পর্যায়ে ফেলতে পারি না কিন্তু সেটা শাক আমি যে ভগবান লাভ করতে চাই ঈশ্বর দর্শন করতে চাই এটাও একটি বাসনা কিন্তু সে বাসনা বাসনার মধ্যে নয় সেই জন্য ঠাকুরও সেই জন্য বলছেন আমি থাকে সে আমি কোনো দোষের নয় ভক্তের আমি আমি যায় না ঈশ্বর লাভের পরেও সে আমি যায় না অভিমান সেই যে আমি সেই আমিত্ব ভক্তির পথ ধরে গেলে ব্রহ্ম জ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন এটাও আবার একজন অন্য তত্ত্ব সে ভক্তির ক্ষেত্রে আমরা ধীরে ধীরে যদি আমরা ভক্ত হতে পারি ঠিক ঠিক ভক্ত হতে পারি সেখানে অন্যান্য যে সাধন পদ্ধতি যে ষড়দর্শনের কথা আমরা বলি যে ভারতীয় দর্শন যে ষড়দর্শন যে ষড়দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তার যে উপলব্ধিগুলো যদি ঠিক ঠিক আমরা ভক্ত হতে পারি তার দ্বারাও সম্ভব সেই জন্য ঠাকুর বলছেন কিন্তু সহজ পথ কোনটি যেটা ঠাকুর বলছেন বর্তমান যুগের অবতার তিনি বলছেন ভক্তিযোগ হচ্ছে বর্তমান যুগের যুগধর্ম ভক্তিযোগ যুগধর্ম সেই জন্য ঠাকুর তিনি বলছেন ভক্তি হচ্ছে এখনকার ভক্তি হচ্ছে পথ বর্তমান যুগ কলিতে ঠাকুর এর আগেও বলছেন কলিতে নারদিয়া ভক্তি ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি আরো কোথাও কোথাও বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি ওম শান্তি